บุ๊กทูสิบแปดอาทารุอาทารุการทำความสะอาดบ้านบารีปริชกร์กอระบารีปริชกร์กอระวันนี้เป็นวันเสาร์อาจชนิบาร์ আজ শনিবার วันนี้เรามีเวลา আজ আমাদের কাছে সময় আছে আজ আমাদের কাছে সময় আছে วันนี้เราจะทำความสะอาดอพาร์ตเมนต์ আজ আমরা অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছি আজ আমরা অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছি ดิฉันกำลังทำความสะอาดห้องน้ আমি বাথরুম পরিষ্কার করছি আমি বাথরুম পরিষ্কার করছি ำ สามีของดิฉันกำลังล้างรถ আমার স্বামী গাড়ি পরিষ্কার করছে আমার স্বামী গাড়ি পরিষ্কার করছে เด็กๆกำลังทำความสะอาดรถจักรยาน বাচ্চারা সাইকেল পরিষ্কার করছে বাচ্চারা সাইকেল পরিষ্কার করছে คุณย่า คุณยายกำลังรดน้ำดอกไม้ ঠাকুরমা দিদা ঠাকুরমা গাছে পানি দিচ্ছেন เด็กๆกำลังทำความสะอาดห้องเด็ก গাছে পানি দিচ্ছেন বাচ্চারা তাদের ঘর পরিষ্কার করছে สามีของดิฉันกำลังจัดโต๊ะทำงานของเขา বাচ্চারা তাদের ঘর পরিষ্কার করছে আমার স্বামী তার নিজের ডেস্ক পরিষ্কার করছে আমার স্বামী তার নিজের ডেস্ক পরিষ্কার করছে ดิฉันกำลังใส่ผ้าที่จะซักลงในเครื่องซักผ้า আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখছি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখছি ดิฉันกำลังตากผ้า আমি জামা কাপড় মেলছি আমি জামা কাপড় মেলছি ดิฉันกำลังรีดผ้า আমি জামা কাপড় ইস্ত্রি করছি আমি জামা কাপড় ইস্ত্রি করছি หน้าต่างสกปรก জানলাগুলো নোংরা জানালাগুলো নোংরা พื้นห้องสกปรก মেঝে নোংরা মেঝে নোংরা จานชามสกปรก খাবারের থালাবাটি নোংরা খাবারের থালাবাটি নোংরা ใครเช็ดหน้าต่าง জানলাগুলো কে পরিষ্কার করছে জানালাগুলো কে পরিষ্কার করছে ใครดูดฝุ่น কে ভ্যাকিউম করছে কে ভ্যাকিউম করছে ใครล้างจาน কে থালাবাটি পরিষ্কার করছে কে থালাবাটি পরিষ্কার করছে